السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد মহান আল্লাহ سبحانه ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসলামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছে সোনালী শিশু অনুষ্ঠানটি দর্শক সোনালী শিশু অনুষ্ঠানে আজকেও আমরা আলোচনা করব শিশুদের স্বাস্থ্যগত বা তাদের শারীরিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে শারীরিক উন্নয়নের জন্য আমাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ শিশু সুলভ খেলাধুলার আয়োজন করতে হবে বড়দের খেলাধুলা নয় শিশুদের জন্য শিশুদের উপযুক্ত খেলাধুলা অর্থাৎ শিশুর মাংসপেশিগুলো তৈরি করবে তার হাড়গুলোকে শক্তিশালী করবে তার মধ্যে আত্ম বিশ্বাস তৈরি করে দেবে তার নিজকে নিয়ন্ত্রণ করার শক্তি মত্তা তার মধ্যে তৈরি করে দেবে ইত্যকার অনেকগুলো বিষয় এখানে অত্যন্ত জড়িত আমরা দেখেছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাইক আমরা আল্লাহ তালাহম শিশুদেরকে ছোটোকালে তাদেরকে সাঁতার শেখানো তাদেরকে তাদেরকে ঘোড়ায় ওঠা শেখানো ঘোড় দৌড় শেখানো এবং শিশুদেরকে রাসুল্লাহ সাল আলী ওসালাম তীর মারা শেখানো এটা এটা শেখাতে বলেছেন কারণ হচ্ছে এগুলো তার শারীরিক তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শক্তিশালী করতে তার মাংসপেশিগুলোকে শক্তিশালী করতে তার হাড়গুলোকে শক্তিশালী করতে হাড়ের ফ্লুইডগুলোর মুভমেন্ট বাড়াতে তার রক্ত সঞ্চালন তৈরি করতে তার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে একটি লক্ষ্যপানে দ্রুত বেগে এবং লক্ষ্যপানে অব্যাহতভাবে এগিয়ে যাওয়ার শক্তি মানসিকতা এই এরকম একটি শিক্ষা দীক্ষা তাদেরকে প্রদানের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই বিষয়গুলো আলোচনা করার পর আমরা দ্বিতীয় মূলনীতিটি আজকে আলোচনা করব সেই মূলনীতিটি হচ্ছে যে তাদের মাঝে শারীরিক খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা অর্থাৎ যেই খেলাধুলাগুলো শারীরিক এগুলোর প্রতিযোগিতা শিশুদের মাঝে শিশুদের মধ্যে তৈরি করা এটি শিশুর শরীরকে বেনির্মাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করে থাকে আমরা দেখি রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি শিশুদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করেছেন এবং শুধু তাই না তার চাচা আব্বাস রাজি আল্লাহ তালাহ ছেলেদের মাঝে অর্থাৎ তার চাচাতো ভাইদের মাঝে তিনি প্রতিযোগিতার আয়োজন করে বললেন যে তোমাদের মধ্যে যে ফা যে এখানে বিজয়ী হবে তার জন্য রয়েছে পুরস্কার এবং সেই পুরস্কার হচ্ছে তিনি তাকে জড়িয়ে ধরতেন তিনি তাকে চুমু প্রদান করতেন তিনি তাকে আরও উৎসাহ প্রদান করতেন এইরকম অনেক অনেক অনেকগুলো বিষয় তো আমরা দেখি আহমেদ মেহমুল হাম্বুল রহমউল্লাহ আবদুল্লাহ আল হারিস আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণনা করেছেন এই প্রসঙ্গের হাদিসটি তিনি বলছেন কানা রাসুল্লাহ সাল্লাম ইয়াসুফু আবদাল্লাহ ও ওবায়দাল্লাহ ও কাসিফ মিমবানি আল আব্বাস রদি আল্লাহ তালানহু আব্বাস সদি আল্লাহ তালান ছেলেদের মধ্যে তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস ওবায়দুল্লাহ ইবনে আব্বাস কাসিফ ইবনে আব্দ বানি আল আব্বাস এই তিনজনকে ইসলাম একত্রিত করতেন দাঁড় করাতেন লাইন ধরে তিনি তাদেরকে দাঁড় করিয়ে দিতেন সুম্মা ইয়াকুল তারপর তিনি একটু দূরে সরে গিয়ে বলতেন মান সাবাকা ইলাইয়া ফালাহু কাদা ও কাদা যে সবার আগে দৌড়ে আমার কাছে পৌঁছতে পারবে তার জন্য রয়েছে এই এই পুরস্কার তারপর তারা দৌড় দিত দৌড় দিয়ে ফায়াকাউন আলা জহরিহি ও সদরিহি রাসুল ইসলাম এর এই এই শিশুরা আব্দুল ইবনে আব্বাস ওবায়দুল্লাহ ইবনে আব্বাস অথবা কেসিফ ইবনে আব্বাস তারা সেখানে দৌড়ে গিয়ে রাসুল্লাহ রাসুলামের কোলে পড়তো কেউ পিঠে পড়তো কেউ এইভাবে রাসুল্লাহ সাল্লাম তাদেরকে আবার জাবড়ে ধরতেন এবং তিনি তাদেরকে চুম্বন প্রদান করতেন তিনি তাদেরকে তার বুকের সাথে মিশিয়ে তাদেরকে তিনি আদর করতেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম এইভাবে শিশুদেরকে প্রতিযোগিতা এটা সিম্বলিক যে তিনি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন আধুনিক বর্তমান যুগে আমরা ম্যারাথন একশো মিটার পঞ্চাশ মিটার দুইশো মিটার তিনশো মিটার পাঁচশো মিটারের দৌড় আমরা দেখছি এই দৌড়গুলো রাসুল্লাহ সাল্লাহ আলসালাম শিশুদের মাঝে এত লম্বা দৌড়ের বিষয় নয় কিন্তু একটা দৌড়ের প্রতিযোগিতা তিনি আয়োজন করেছেন কারণ তিনি জানেন যে দৌড়াদৌড়ি লম্প ঝম্প করা এগুলো শিশুদের যে শরীরের যে গঠনটা এই গঠনটাকে শক্তিশালী করে মজবুত করে এখানে আমরা যে বিষয়টিকে আমরা দেখলাম যে রাসুল্লাহ সাল আলী আসলাম তার ভালোবাসা সবার মাঝে তিনি সমানভাবে বন্টন করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলি আসলাম কিন্তু একজনকে তিনি চুমু দিয়েছেন একজনকেই তিনি কোলে জড়িয়ে ধরেছেন একজনেই তিনি তার পিঠে স্পর্শ করতে দিয়েছেন তা কিন্তু নয় it was open for everyone so that everyone can touch with different parts of the body of the prophet সাল্লাহ আলী আসসালাম এবং রাসুল সাল্লাম প্রত্যেককেই তিনি চুম্বন করলেন তার ভালোবাসা তিনি প্রকাশ করলেন প্রত্যেকের জন্য কাউকে একটু কম কাউকে একটু বেশি এটি তিনি দেননি শুধুমাত্র যে বিজয় হয়েছে উইনার্স টেক অল শুধুমাত্র বিজয়ী সব কিছু পাবে এটিও কিন্তু রসুলাম করেনি যে অ্যাপারেন্টলি যে উইন করেনি সেও কিন্তু অন্যকে উইন করতে সহযোগিতা করেছে এই জন্য এটা একটা টিম ওয়ার্ক এটা একটা টিম এই টিম স্পিরিটটা তিনি তাদের মধ্যে ঢুকিয়ে দিলেন তিনি বললেন যে না তোমরা প্রত্যেকেই ভালো করেছে এবং প্রত্যেকের জন্য তার পক্ষ থেকে পুরস্কার চুমু তার পক্ষ থেকে আদর and that was the best gift to be given to anyone by the prophet of Allah সাল আলি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাদের প্রত্যেক প্রত্যেককে সমানভাবে তিনি গুরুত্ব দিয়েছেন তাহলে তিনি যদি সমানভাবে গুরুত্ব না দিতেন হতে পারে যে অন্যদের তার প্রতি একটা জেলাসি তার প্রতি এক ধরনের এক ধরনের ঈর্ষা হিংসা ইত্যাদি তাদের ডেভেলপ করতে পারত এটি তিনি বুঝতে পেরেছেন এবং এই জন্যে তিনি সকলের জন্য সমানভাবে তার উপহারটি তিনি বিলিয়ে দিলেন প্রত্যেককে তিনি সমানভাবে আদর করলেন প্রত্যেককে রাসুল্লাহ সাল্লাম সমানভাবে উৎসাহ প্রদান করলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তার বুক এবং পিঠ তিনি বিছিয়ে দিয়েছেন প্রত্যেককে যাতে তারা এখানে এসে আছড়ে পড়ে এখানে এসে তাদের ভালোবাসা যাতে তারা প্রকাশ করে এই হচ্ছে প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তাদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করেন আপনি আরও ভিন্ন প্রতিযোগিতা আপনি তিনি দৌড়ের প্রতিযোগিতা আয়োজন করেছেন আপনি তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা আয়োজন করেন আপনি লাভ লম্প দেওয়ার প্রতিযোগিতার আপনি আয়োজন করেন এছাড়া অথবা ব্রেন গেম আছে অনেক ব্রেন গেম এরকম কিছু ব্রেন গেমের সেটারও আপনি আয়োজন করতে পারেন আমরা যদিও শারীরিক বিষয় বলছি আমরা অবশ্যই পরবর্তীতে তাদের বুদ্ধিভিত্তিক উন্নয়নের জন্য আমাদের করণীয় কি সে বিষয়ে আমরা আলোচনা করবো সেখানে আমরা এই বিস্তারিত বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে শারীরিক উন্নয়নের জন্য দ্বিতীয় যে মূলনীতিটি আমরা এখানে বুঝলাম তা হচ্ছে তাদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা তিন নম্বর এখানে যে মূলনীতিটি আমরা আলোচনা করব তা হচ্ছে যে শিশুদেরকে শিশুদের সাথে ছোটদের সাথে খেলতে দেয়া মনে রাখতে হবে যে শিশুরা শিশুদের সাথে খেলবে আবার বড়রা শিশুদের সাথে খেলবে বড়রা শিশুদের সাথে খেলবে এই বিষয়টি আমরা আগে আলোচনা করছি পর্বে শিশুদের সাথে শিশুদের খেলার কথা বলবো বড়রা তো সবসময় তাকে শিক্ষা প্রদান করবে ইভেন খেলার ক্ষেত্রেও নিশ্চয়ই কিছু এটিকেট রয়েছে কিছু হারাম খেলা রয়েছে কিছু হালাল খেলা রয়েছে কিছু বৈধ খেলা রয়েছে কিছু অবৈধ খেলা রয়েছে কিছু রিস্কি খেলা রয়েছে কিছু রয়েছে নন রিস্কি খেলা কিছু এমন খেলা রয়েছে যেগুলো খুবই ডেঞ্জারাস তাদেরকে বিপদে ফেলে দিতে পারে কিছু এমন খেলা রয়েছে যেগুলো তাদেরকে বিপদে ফেলবে না কিছু এমন খেলা রয়েছে যে খেলার মধ্যে অনেক খেলার মাধ্যমে খারাপ গুণ ব্যক্তির মাঝে ঢুকে যেতে পারে এমন কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে খারাপ গুণ ঢুকার কোনো সুযোগ নেই এই জন্য এই যে ভালো মন্দের তারতম্য সুন্দর অসুন্দরের মধ্যে পার্থক্য কল্যাণকর অকল্যাণকরের মধ্যে ব্যবধান এই বিষয়গুলো শুধুমাত্র পিতামাতাই অথবা মুরব্বীরাই জানবে বা যারা বড় তারাই জানবে এই জন্য বড়রা তাদের দায়িত্ব হচ্ছে ছোটদেরকে নিয়ে খেলা ছোটদেরকে তারা প্রশিক্ষণ প্রদান করবে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে মাঝে মধ্যে আপনি বের হয়ে যান ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য ব্যাডমিন্টন খেলার জন্য অথবা তাকে দৌড় খেলার জন্য অথবা লম্প খেলার জন্য এইরকম বিভিন্ন খেলায় আপনি you can also go out with your children to make such type of competition with them এটি আমরা তো বলেছি এগুলোর বিভিন্ন ধরনের ফাংশনালিটি রয়েছে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্স রয়েছে রয়েছে বিভিন্ন বেনিফিটস সেই বিষয়গুলো তো আমরা আগে আলোচনা করেছি আমরা রিপিট করছি না তো এখানে তাহলে যেটা আমরা বুঝতে পারলাম যে বড়রা ছোটদের সাথে খেলবে কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন যে শিশুদের সাথে খেলছি এরা কিন্তু সত্যিকার অর্থে শিশু নয় এরা কিন্তু জাতির ভবিষ্যৎ এরাই কিছুদিন পরে নেতৃত্ব প্রদান করবে এরা আমাদের আসনে চলে আসবে হতে পারে যে in future within a very few years they will become the fathers and the mothers and they will have their own children they will have to keep them up they will have to up bring them তাদেরকে তাদের দিক নির্দেশনা প্রদান করতে পারেন this why we should display a very Islamic Islamic presentation of games and sports in front of them যাতে তারা এখান থেকে তারা শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করতে পারে আমরা অনেকগুলো হাদিস এর আলোচনা এখন করব যে হাদিসগুলোতে আমরা দেখব যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি নিজে খেলেছেন অথচ সিজদার সাথে তিনি নিজে খেলেছেন অথচ তিনি he is the best of Allah creation he is the leader of the leaders. He's the leader of the leaders. He's the manager of the managers. He's the best of the best. He's the most beloved to Allah and the most beloved to Allah subhanahu wa ta'ala. তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এইরকম একজন ব্যক্তিত্ব তিনিও কিন্তু শিশুদের সাথে তিনি খেলেছেন এই ক্ষেত্রে তার মধ্যে বড়ত্ব অহংকার অহমিকা অহম ইত্যাদি তার মধ্যে আসেনি তিনি কখনো চিন্তা করেনি যে আমি তো বড় অতএব অন্যদের সাথে আমি কেন খেলি রাসুলাম এটি কেন করতেন এটি যাতে বড়রা পিতামাতারা আমরা আমরা যারা আমরা যাতে দেখতে পাই যে কিভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুদের সাথে খেলতেন যাতে আমরাও সেই সিদ্ধান্ত গ্রহণ করি রাসুলকে দেখে আমরা অনুপ্রাণিত হই রাসুলের অনুসরণে আমরাও বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি আমাদের শিশুদেরকে নিয়ে আমাদের সন্তানদেরকে নিয়ে খেলাধুলার জন্য এবং তাবরান রাহিমুল আবু আইবাল আল আনসার রদি আল্লাহ তানহ থেকে আদেশটি বর্ণনা করেছেন বলেছেন তিনি যে দাখল তো আলা রাসুলিল্লাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন রদি আল্লাহ তাল আনহুমা ইয়াল আবানি বাইন ইয়াদাইহি আউ ফি হিজরিহি আমি রাসুল্লাহ আসলামের কাছে গেলাম এবং আমি দেখলাম যে হাসান এবং হুসাইন রাসুল্লাহামের কোলের উপর বসে তারা খেলছে তার কোলে অথবা তার সামনে তারা দুজন খেলছে আমি তখন বললাম ইয়া রাসোল্লাহ আত হেব্বুমা ইয়া রাসোল্লাহ এরা দুজন খেলছে আপনি দেখছেন আপনি হাসছেন আপনি তাদের সাথে অনুভূতি ব্যক্ত করছেন আপনি মাঝে মাঝে তাদেরকে উৎসাহ দিচ্ছেন আপনি মাঝে মাঝে তাদেরকে বাহাবা মাহাবা মাশা আল্লাহ ইত্যাদি বলছেন তাদের জন্য দোয়া করছেন এই যে আমি দেখছি আপনি কি তাদেরকে ভালোবাসেন রাসুল্লাহ সাল্লাম বলেন ওয়াকাই ফেলা ও হেব্বুহুমা আমি কেন তাদেরকে ভালোবাসব না তাদেরকে ভালো না বেশি পারা যায় নাকি আমি তাদেরকে ভালো না ভেসে তো থাকতে পারি না ওহুমা রায়হানা তাই মিন্না দুনিয়া সমুহা এরা হচ্ছে তো দুনিয়ার সুগ্রাণ আমি একটু সুগ্রাণ নেই তাদের কাছ থেকে এর হচ্ছে দুনিয়ার এমন বাগান যে বাগান থেকে শুধুমাত্র সুগ্রাণ বের হতেই থাকে বের হতেই থাকে এবং আমি সেখান থেকে একটু একটু একটু সুগ্রাণ আমি গ্রহণ করি এরা তো সেই ব্যক্তি এরা তো সেই মানুষ এরা তো সেই শিশু অতএব রাসুল্লাহ সাল্লাম তার সামনে শিশুরা খেলছে তিনি তাদেরকে উৎসাহ প্রদান করছেন কখনো কখনো physically he was participating with them সে বিষয়টি আমরা এখন আলোচনা করছি যে একবার দেখা গেল যে আলবাজার রহমুল্লাহ সাইদিন আবি ওকাসদি আল্লাহ তালাহ থেকে সাদি আল্লাহ হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন দাখল তো আলাহ রাসুল্লাহ সাল্লাহ আমি রাসুলের কাছে একবার গেলাম ওয়াল হাসান ওয়াল হোসাইন ইয়াল আলা বাউতনি রাসুল ইসলামের প্যাটে চড়ে হাসান এবং হোসেন খেলছিলেন হাসান এবং হোসেন রাসুলের প্যাটে চড়ে তারা দুজন খেলছিলেন হতে পারে তারা ঘোড়ার মতো খেলছিলেন হতে পারে তারা রাসুল ইসলামের হাতের সাথে হাতাহাতি করছিলেন হতে পারে রাসুল ইসলাম তাদেরকে নিয়ে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় একটু একটু আনন্দ দেওয়ার বা একটু সেখানে একটা অনুভূতি করা দেওয়ার চেষ্টা করেছেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম এর মাধ্যমে তাদেরকে তাদের সাথে তিনি খেলছিলেন তাদের কাছে তাদেরকে তিনি আনন্দ প্রদান করছিলেন তিনি বলছেন আমি এটি দেখে তখন বললাম ইয়া রাসুল্লাহ আতুহিব্বা হুমা হে রাসুল্লাহ আপনি কি তাদেরকে ভালোবাসেন তখন তিনি বলেন ওয়ামা লীলা ও ওহিব্বুহুমা কেন আমি তাদেরকে ভালোবাসবে না ওহুমা রায়হানা তাই এরা তো দুজন আমার সুগ্রাণপূর্ণ বাগান এরা তো গ্রান এর বাগান আমি কেন তাদেরকে ভালোবাসবো না রাসুল্লাহ সুসলাম তাদের সাথে খেলতেন তিনি নিজে এখানে খেলেছেন তিনি খেলায় অংশগ্রহণ করেছেন তিনি তাদেরকে খেলতে দিয়েছেন তাকে নিয়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তার হাত নিয়ে তার মাথা নিয়ে তার চুল নিয়ে তার দাড়ি মোবারক নিয়ে তারা তার বুক নিয়ে তারা তার যে মোহরাঙ্কিত তার যে পিঠ রয়েছে সে পিঠে সে মোহর অঙ্কিত সেই জায়গাটি নিয়ে খেলতে রাসুল্লাহ সাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন আবু আর রদি আল্লাহ তালা আনহু অমর খতাব রদি আল্লাহ থেকে বর্ণনা করছেন রায়তুল হাসান ওয়াল হুসাইনা আল্লাহ আতিকাইন নবী সাল্লাম আমি একবার দেখলাম রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের দুই কাঁধে দুই সন্তান হতে পারে যেটি ওই সময়ের ঘটনা এর আগে আমরা বর্ণনা করেছিলাম যে রাসুলাম তাদেরকে খুঁজে পাচ্ছিলেন না তিনি বের হয়ে গেলেন অন্যদেরকে বের করে দিলেন তিনি গিয়ে তাদেরকে পেলেন পাহাড়ের পাদদেশে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে কম্পিত অবস্থায় রসুলাম দেখলেন যে একটি সাপ ফনা তুলে তাদেরকে হত্যা করতে রসুলাম সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলেন তাদেরকে কাঁধে চড়িয়ে এবং তিনি বলছিলেন তোমরা কি জানো তোমরা কত প্রিয় আল্লাহর কাছে তোমরা আল্লাহর কাছে কত প্রিয় হতে পারে এই সময়ের ঘটনা রাসুল আসলামকে যখন আলী হজরত আবু হজরত ওমর আদি আল্লাহ দেখলেন যে তিনি তাদেরকে এভাবে নিয়ে আসছেন তখন তিনি বললেন ন্যামাল ফারাসু কুমা তোমাদের নিচে কি সুন্দর ঘোড়া কত সুন্দর ঘোড়ায় তোমরা চড়েছ কত সুন্দর ঘোড়ায় তোমরা চড়েছ তখন রসুল্লাহ সাল্লাম ওমর রাজি আল্লাহ তালাহর কথার প্রত্যুত্তরে বলেন ওয়ানে ফারি সানি হুমা আর এই দুজন কত সুন্দর ঘোড়া এক ঘোড় দৌড় কারি এই দুজন কত সুন্দর হর্স রাইডার ঘোড়াকে পরিচালনাকারী বা অশ্বারোহী এই দুজন কত চমৎকার অশ্ব ঘোড়ায় আরোহী এই কথা বলে রাসুল্লাহাম তাদের প্রশংসা করলেন উমর আদি আল্লাহ প্রশংসা করলেন কত চমৎকার ঘোড়ায় তোমরা উঠেছ রাসুল্লাহাম বললেন এই ঘোড়ায় যারা উঠেছে যে আরোহীরা সে আরোহীরা কত চমৎকার তুমি কি তাদেরকে দেখলেন তুমি শুধু ঘোড়াটিকে দেখলে আরোহীদেরকে তুমি দেখলে না আরোহীদের ব্যাপারে তুমি কিছু বললে না আরোহীদেরকে তুমি উৎসাহ দিলে না আরোহীদেরকে তুমি অনুমোদন করলে না আরোহীদেরকে তুমি ভালোবাসলে না এগুলো সব কিন্তু আরোহীদের ব্যাপারে এটি কিন্তু এক ধরনের খেলা এটিও কিন্তু আমরা বিনোদনের এখন আধুনিক আপনি বিনোদনের বহু মাধ্যম দেখছেন কিন্তু তৎকালীন বিনোদনের মাধ্যম গুটি কয়েকটি জিনিস ছিল সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লাম তার তার শিশুদেরকে তার আশপাশের শিশুদেরকে তিনি এভাবে তাদেরকে আনন্দ এবং উৎসাহ প্রদান করতেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম শিশুদেরকে তিনি বারাইবনা আজিব তিনি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি লিখেছেন ফেজা আল হাসান এই হাদিসে আমরা অনেকবার বর্ণনা করেছি যে করতেন হতে পারে এর মধ্যে হাসান এবং হোসেন অথবা দুজনে যে কোনো একজন ফারাকি বা আলা জহারি এবং এসে রাসুলের তিনি হয়তোবা সেজদারত আছেন অথবা তিনি দাঁড়িয়ে আছেন বিশেষত সিজদারত তখন তারা তার ঘাড়ের উপর তার কাঁধের উপর তার পিঠের উপর তারা চড়ত এবং রসুল্লাহ ফ্যাকানা ইদা রফা রাসহু কল বিয়াদিহি যখন তিনি সেজদা থেকে উঠতেন তখন তিনি হাত দ্বারা একটু ইঙ্গিত করে বলতেন যে তোমরা নামো ফামসাকাহু আও আম আমসাকাহুমা তখন তিনি তাকে নামিয়ে দিতেন অথবা তাদের দুজনকে নামিয়ে দিতেন কারণ এখন তো তিনি সেজদায় সেজদা থেকে তিনি উঠেছেন এখন তিনি বুঝবেন অতএব এখন তোর পিঠে চড়া যাবে না হতে পারে যে এই সময় তারা তার কাঁধ ধরে রাখতো তার গাল তার যে গলা ধরে তারা থাকতো গলা ধরে তারা জাবড়িয়ে তাকে জড়িয়ে ধরে থাকতো এই হচ্ছে প্রিয় দর্শক খেলাধুলার কিছু আপনার শিশু আপনি যখন সালাদ আদায় করেন তখন আপনার শিশুকে কি আপনি কাছে আসতে দেন আপনি তাকে এভাবে বাধা দেন আপনি কি তাকে এভাবে আদর করেন আপনি কি তাকে এভাবে খেলা করতে দেন আপনার সাথে even when you are in the prostration যখন আপনি সাজদার মধ্যে আছেন তখন the still the boys the children are playing also with you তারা আপনার সাথে খেলছে কিন্তু আপনি বিরক্ত হচ্ছেন না এটি হচ্ছে মূলত রাসুল্লাহ সাল্লাহ দেখানো শিক্ষা রাসুল্লাহ সাল্লাম থেকে প্রাপ্ত আমাদের দীক্ষা প্রিয় দর্শক এরপর আমরা এখানে যে বিষয়টি আমরা দেখছি সেটা হচ্ছে জাভের আদি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করছেন যে দাখাল তো আল্লাহ নবী সাল্লাহমসি আলা আর বাইন আমি রাসুলের কাছে একবার গেলাম গিয়ে দেখলাম যে তিনি চার হাত পায়ে তিনি হামাগুড়ি দিচ্ছেন চার পায়ে তিনি চলছেন এখন দেখুন চারটে পা কোথায় দুই পা এবং দুই হাত অর্থাৎ এই যে মাটির নিচে দিয়ে তিনি ঘোড়ার মতো করে তিনি চলছেন তাহলে কি হলো ওয়ালা আলা জহরি আল হাসান বল হোসেন তার পিঠে রয়েছে হাসান এবং হোসেন দুজন তার পিঠে তিনি কিন্তু এভাবে চলছেন তিনি এভাবে হামাগুড়ি দিয়ে হাঁটছেন ঘোড়ার মতো করে আর ঘোড়ার পিঠে দুই আরোহীর মতো তারা আরোহীরা বসে আছে অহুয়া আর তিনি বলতে তিনি বলছিলেন বলছিলেন ন্যায়মাল জামালু জামালু কুমা ও ন্যায়মাল আদলানি আন্তুমা যে তোমাদের তোমাদের উঠটি কত চমৎকার উঠ আর তোমরা কত চমৎকার উটের আরোহী তোমরা চমৎকার উটের আরোহী আর তোমাদের উঠটি কত চমৎকার তিনি এভাবে গানের সুরে কবিতার সুরে তিনি তাদেরকে ছন্দের সুরে তিনি তাদেরকে আনন্দ দিচ্ছেন আর তার খিলখিল করে নিশ্চয়ই তারা হাসছে খিলখিল করে তারা হেসে উঠছে তারা হয়তো অনেক আনন্দ পাচ্ছে তারা অনেক মজা পাচ্ছে তারা হয়তো বা নামতে চাচ্ছে না অথবা কেউ তাদেরকে নামিয়ে দিতে চাচ্ছে রাসুসলাম বাধা দিচ্ছেন যে নামা নামিও না তাদেরকে খেলতে দাও অথবা তারা কখনো নামতে চায় না রাসুসলাম বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে বলেননি যে তোমরা নামো বরং ততক্ষণ পর্যন্ত তিনি ছিলেন যতক্ষণ না তারা স্বেচ্ছায় সেখান থেকে নেমেছে এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তাদেরকে তাদেরকে তিনি খেল দিতেন এবং তাদের সাথে তিনি খেলতেন আমরা দেখি যে ইমাম বখার এবং মুসলিম এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি যে ইমাম বখার এবং মুসলিম বর্ণনা করেছেন আয়সালাদি আল্লাহ তালা তিনি নিজে বলেছেন যে একবার এরকম হলো যে হাফসি থেকে একদল লোক তারা আসলো রাসুল ইসলামের কাছে এবং তারা মসজিদে তারা তীর এবং বর্ষা কিভাবে নিক্ষেপ করবে তলোয়ার কিভাবে চালাবে শত্রুকে কিভাবে ঘায়াল করবে এগুলো নিয়ে তারা মল্লযুদ্ধ এবং তারা তারা নিজের মধ্যে এক ধরনের এক ধরনের তারা লড়াই তারা করলো এই যে লড়াই যে একটা খেলামূলক একটি লড়াই বা প্রস্তুতিমূলক একটি লড়াই এটি আমি দেখতে চাইতাম রাসুল্লাহ সাল আলী আসলাম আমাকে আড়াল করে তিনি দাঁড়াতেন এবং আমি তার কাঁধের উপরে দিয়ে একটু দেখতাম যে এরা কিভাবে এই কাজ করছে কারণ আমি তখন খুবই কম বয়সের একটি কন্যা নারী এবং আমার খেলাধুলার প্রতি খুবই আকর্ষণ ছিল এই জন্য রাসুল্লাহ সাল আলী আসলাম আমাকে এটি দেখতে তিনি সহযোগিতা করেছিলেন আমরা এই যে বিস্তারিত আজকের পর্বের আলোচনা সেখান থেকে আমরা দেখলাম রাসুলাম হাসান এবং হোসাইনের সাথে তিনি খেলছেন রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে তা খেলা করতে দিয়েছেন অন্য শিশু সাহাবিরা রাসুলামের সাথে কিভাবে খেলা করেছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখেছি এগুলো সব কিছুই আমরা বুঝলাম যে সব কিছু এগুলো করেছেন শিশুর তার যে তার কার্যকরিতা তার বাড়ানোর জন্য উদ্যোগ উদ্দীপনা তার বাড়ানোর জন্য তার মধ্যে মতো তৈরি করার জন্য তার মধ্যে অনুপ্রেরণা তৈরি করার জন্য তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য তাকে শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য তার শারীরিক এবং পেশি শক্তিগুলো তার পেশিগুলো এবং তার যে তার যে হাড়গুলো এগুলোতে শক্ত হয়ে গড়ে ওঠে তার যাতে তার যাতে শরীরের শক্তি বেড়ে যায় এবং পরবর্তীতে সে যখন দায়িত্বশীল হবে এই সকল অবস্থায় সে যাতে গুরুত্বপূর্ণ কাজ করতে পারে আখেরাতের কাজ করতে পারে দুনিয়ার কাজ করতে পারে এই জন্য রসুল ইসলাম তাদের সাথে খেলতেন তো প্রিয় দর্শক আমরা এই আলোচনায় এই বিষয়গুলো বিস্তারিত বুঝলাম ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে এই বিষয়ে আর একটি মূলনীতি বাকি রয়েছে সেই মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আইন্দি ওয়াল আলম আহমদুল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু